ইবনু উমর রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত যে তিনি তার স্ত্রীকে হায়জ অবস্থায় তালাক দিলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বিষয়টি নবী সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে ব্যক্ত করলেন তখন তিনি বললেন সে যেন তাকে ফিরিয়ে আনে রাবি ইবনু শিরিন বলেন আমি বললাম তালাকটি কি গণ্য করা হবে তিনি অর্থাৎ ইবনু উমর বললেন তাহলে কি কতাদাহ রহমতুল্লা আলাহি ইউনুস ইবনু জুবাই রহমতুল্লা আলাহি থেকে তিনি ইবনু উমর থেকে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তাকে হুকুম দাও সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে আমি অর্থাৎ ইউনুস বললাম তালাকটি কি পরিগণিত হবে তিনি অর্থাৎ ইবনু উমার বললেন তুমি কি মনে করো যদি সে অক্ষম হয় এবং আহম্মকি করে